قال قال رسول الله صلى الله عليه وسلم يخشف على الناس الزمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجد عامرة أهي خراب من الهدى علماؤهم شر تحت أديم السماء من عنده وتخرج الفتنة সম্মানিত উপস্থিতি সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে এশার সালাতের পর কোরআন এবং সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা করার জন্য তৌফিক আনায়াত করেছেন সে আল্লাহর প্রশংসা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আপনারা মনে হয় আল্লাহর নাম শুনলে খুব রাগ করেন মনে হচ্ছে এরকম একটু জোরে বললে ভালো হয় কিনা একটু জোরে কণ্ঠ মিলিয়ে বলেন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহে যাই হোক সম্মানিত উপস্থিতি আমার বিষয় হলো আজকের আলোচনার বক্তব্যের মূল বিষয়বস্তু হলো আমাদের দেশে নামাজ ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ অজ ভঙ্গের কারণ জাকাত কি করলে না দিলে কি করলে কিভাবে করতে হয় এ ব্যাপারে মোটামুটি অনেকেই জানে কিন্তু আমাদের দেশে সবচাইতে বড় অভাব যে জিনিসগুলো রয়েছে ইমান ভঙ্গের কারণ কোন কাজ হয় ইসলাম ভঙ্গের কারণ কোন কাজ হয় তৌহিদের শর্তগুলো কোন কোনগুলো তৌহিদ থাকলে একটা মুসলিম মুসলিম থাকে তৌহিদ না থাকলে মুসলিমকে কুফার বলে অভিহিত করা যেতে পারে সেই সম্পর্কে কোনো চিন্তা ধ্যান ধারণা বক্তৃতা লেখা পড়া অধ্যয়ন আমাদের দেশের মধ্যে নাই ঠিক কিনা জুড়ে বলেন এই জন্য সেই ইসলাম সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই আমাদের দেশে কিন্তু আমাদের দেশে খুব কম হয় ইসলামকে নিয়ে আলোচনা করার কারণ ইসলাম ভেঙে যায় কি এটাই সাধারণ মুসলমান জানে না যদি একজন মুসলিমকে প্রশ্ন করা হয় ইসলাম মানে কি সে বলবে ইসলাম মানে হলো শান্তি আমাদের দেশে তো গানি আছে ওম শান্তি ওম ঠিক না ইসলাম মানে কি জোরে বলেন ইসলাম মানে কি জোরে বলেন এটা একটা এটা হলো এক কোটি বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মিথ্যা কথা ইসলাম মানে শান্তি ইসলাম প্রতিষ্ঠিত হলে শান্তি হয় ঠিক কিনা ইসলাম মানে হলো একজন মুসলমান তার জীবন তার যৌবন সবকিছু আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে তাকে বলা হয় মুসলিম আর এই দিনের নাম হলো ইসলাম জুড়ে বলেন সুবাহান আল্লাহ সুতরাং ইসলাম মানে আত্মসমর্পণ করা ইসলাম মানে কি করা আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে জিক্রুল হাকিমের ইসলাম শব্দ টেনেছেন আল্লাহ বলছেন ইসলাম তোমার আল্লাহর কাছে একমাত্র পছন্দকৃত বাসাইকৃত চয়েসফুল গ্রেটফুল একমাত্র মনোনীত দিন হলো ইসলাম জুড়ে বলেন সুহান আল্লাহ তার মানে ইসলাম আল্লাহর কাছে মনোনীত একমাত্র কি আল্লাহর কাছে মনোনীত একমাত্র কি কোন মুসলিমের যদি ইসলাম না থাকে তার কি উজু নামাজ রোজা ফরজ গুসল স্ত্রী ব্যবহার এগুলো একটাও হবে একটি মুসলমানের মূল ইমানের ভিত্তি কিসের উপর নির্ভর করে জোরে বলেন একটু জোরে বলেন কিসের উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 81 নাম 83 নাম্বার আয়াতে বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন আল্লাহ বলেন আফা গায়রা দীনিল্লাহ কেউ যদি ইসলামকে দিন ছাড়া অন্য কোন নিজের তৈরি করা অন্যের ধার করা দিন নিয়ে চর্চা করে দিনকে খোঁজার জন্য প্রচেষ্টা করে আল্লাহ বলছেন শোনো তোমার কাছে ওই ধার করা দিন অন্যের অনুকরণীয় দিন কোনোদিন গ্রহণ করা হবে না কেমন পর্যন্ত আল্লাহ বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কেমত পর্যন্ত যত মানুষ যত জীব যত জন্তু যত জানোয়ার তৈরি হবে সব কিছু কার কাছে আত্মসমর্পণ করবে জোরে বলেন একটু জোরে বলেন কার কাছে করবে আল্লাহ বলছেন সব কিছু আল্লাহর কাছে ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক আল্লাহ রব্বুল আলমিনের নিকট আত্মসমর্পণ করে ঠিক না বেঠিক একটু জোরে বলেন না ঠিক না বেঠিক আল্লাহ তারপর অন্য জায়গায় বলছেন ইসলামী দিন دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ ইসলাম ছাড়া অন্য কোন দিন অন্য কোন জীবন ব্যবস্থার যে সন্ধান করে ওই সন্ধান করা জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কিয়ামত পর্যন্ত কবুল হবে না কে বলছেন কে বলছেন জোরে বলেন মনে হয় এখানে পুলিশ লাগানো আছে আল্লাহর নাম বলে অ্যারেস্ট করে দিয়ে যাবে তাই তো কে বলছেন জোরে বলেন আল্লাহর নাম নিতে ভয় হয় আহারে অথচ সখিনা জরিনা কুদ্দুস কুতকুত আলী সাহেব আলী কুকুর আলী ভাদর আলী এদের নাম মুখে আছে না নাই কথা বলেন আছে না নাই সকালবেলা হলেই কানে একটা ঢোকায়া একেবারে সাহেব আলী খান সালমান খানের ড্যান্স দেখে ঠিক না ঠিক আল্লাহর নাম পড়ে না কিন্তু সকাল বেলায় হলে তুজে দেখায় তো জানা সানাম আছে না নাই জুড়ে বলেন এটা মুসলিম না মুনাফিক জুড়ে বলেন এটা যদি মুসলিম হয় অর হৃদয় থেকে আল্লাহর নাম উচ্চারিত হবে ঠিক না ঠিক এটা মুসলিম নয় তাহলে নাম খাওয়াস্তে মুসলিম গরু খাওয়া মুসলিম কয় আপনার নাম কি কয় মুসলমান পরিচয় কয় গরু খান ঠিক না ঠিক এই হলো আজকের মুসলমান পরিচয় আমি গরু খান ঠিক না ঠিক এগুলো মুসলমানদের পরিচয় নয় এই জন্য আল্লাহ সুরা নিসার একশো পনেরো নাম্বার আয়াতে বলছেন ওয়াইয়ানা লাহুল হুদা ওয়াইত نتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مصيرا কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধ চারণ যে করবে আল্লাহর কথা ভালো লাগে না রসুলের কথাও তার মনোপীত হয় না আল্লাহ বলছেন আল্লাহ এবং রসুলের পথ থেকে যারা সরে যায় এবং মোমেনদের পথ থেকে যে সরে যায় আল্লাহ বলছেন সর তাতে কোনো আপত্তি নাই আমি আল্লাহ ওই খারাপ পথেই তোমাকে পরিচালিত করব যেই পথে তুমি ঘুরেছো ঠিক না ঠিক কিন্তু আল্লাহ পুরস্কার দিবেন দেখেন না আমাদের দেশে মাস্টার সাহেব স্কুলে না গেলে কি করে কয় তুই আয় তোর কপালে মজা আছে তোকে আজকে কি দেখাবো মজা দেখাবো এই মজা কি আমিষ্টির মজা তাই তো পুলিশে যখন রিমান্ডে নেয় তোর যদি আজকে ওই কোন জায়গায় ইয়াবার ট্যাবলেট কয় কোটি টাকা বেচছস তুই মন্ত্রী হয়ে কোন ভারতের সাথে দাবাদালি করেছিস সেটা আর কথা আজকে বল তাহলে না বললে মজা দেখায় না সে মজাটার নাম কি রিমান্ডের কি দেয় গরম ডিম ঠিক না ঠিক সেই মজাটার নাম হলো গরম ডিম এই মজা আল্লাহ দিচ্ছেন আল্লাহ তারপর বলছেন ওয়ানুসুলিহি জাহান্নাম তোকে ধাক্কা মারবো ঠেলে দেব জাহান্নামের ভিতর কে বলছেন সেই দুজ কতই না ভয়ঙ্কর এই হলো তার মজা ঠিক না ঠিক এবার আসেন ইসলাম ভঙ্গের আজকের ছাব্বিশটি কারণ আছে মহাদ্দেশেন একরাম তারা তৌহিদবাদী তারা ইসলাম ভঙ্গের ছাব্বিশটি কারণ উল্লেখ করেছেন আপনারা কি জানতে চান কি চান না আপনারা নামাজের রোজু দিয়ে কি করবেন যদি ইমানের আর ইসলামের রোজু ছুটে যায় লাভ আছে এক লোক মদিনার গান গায় মদিনা যাব কেমনে মদিনা যাব কেমনে তোর মদিনার গানের কোনো বেল আছে বলেন কোন টাইম আছে ওর কাছে যদি ইমান না থাকে তোর যদি ইমানই না থাকে তোর মদিনার মক্কা বলে মুখে লাভ আছে এখন আসেন ইসলাম ভঙ্গের প্রধান কারণ হলো ইসলামের নামে বিভিন্ন দল তৈরি করা জুড়ে বলেন নাউজুবিল্লাহ এ কথাটা আমি বলিনি কোরআনুল কারিমের সুরা আন আমের একশো উনষাট নাম্বার আয়াত আল্লাহ বলছেন إن الذين فرقوا دينهم وكانوا شيعا আল্লাহ বলছেন ইন্নাল্লাদিনা ফাররাকু যারা ইসলামের মধ্যে দল তৈরি করে বিভাজন করে নবী লাস্তা লাস্তা মিনহুম ফি শাইইন যারা ইসলামের মধ্যে বিভিন্ন দল তৈরি করে ইসলামের মধ্যে বিভিন্ন পন্থা চালু করে রাসূল তাদের কারো সাথে আপনার কোনো ধরনের সম্পর্ক নাই কে বলছেন কে বলছেন জোরে বলেন কাকে বলছেন রাসূলকে এখন আমাদের দেশে দল কম না বেশি হানাফি একদল মালিকি একদল শাহফি একদল আম্বুলি একদল চিস্তিয়া একদল সাবিরিয়া একদল কাদিরিয়া একদল মুরজিয়া একদল কাদরিয়া নকশবন্দি একদল দেওবন্দি একদল সালাফিয়া একদল রহমানি একদল ঠিক না ঠিক জোরে বলেন ইসলাম কোন দলাদলির মধ্যে আছে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন লাস্তা আলাইহিম ফি শাইইন বা রাস্তা মিনহুম ফি শাইইন তাদের কারো সাথে তোমার কোনো সম্পর্ক নেই কে বলছেন আর আমাদের খুব সম্পর্ক আছে ইসলামের মধ্যে কেউ যদি কোনো দল তৈরি করে কোনো বিধান চালু করে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন একজন বেদাতকারীর সালাত রোজা হস জাকাত ইবাদত কুরবানি আমল সদ্ব্যবহার কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না যেমন আটার মধ্যে থেকে চুলকে টেনে বের করা যায় ইসলামের মধ্যে থেকে ওই রকম ভাবে ওই লোকটা বের হয়ে গেছে জুড়ে বলেন নাউজুবিল্লাহ তাহলে ইসলামে কোনো দল তৈরি করা যাবে আমাদের দেশে দলের অভাব নাই আছে না বক্তা চোদ্দ জন শ্রোতা হলো তিনজন আরে খালি মাটন বয়া শুরু করছে ঠিক না ঠিক এগুলো কি হবে এটা ইসলাম পছন্দ করে না এই জন্য আল্লাহ সুবাহ আবার সুরা রোমের তিরিশ থেকে বত্রিশ নাম্বার আয়াতের মধ্যে বলছেন আল্লাহকে ভয় করো ও আকিমু সলাতা সালাত কায়েম কর ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না কে বলছেন কি বলছেন মুশ্রেকদের কি হয় না তাহলে এখন জানতে হবে মুশ্রেক কারা এরপর রায়ত আল্লাহ বলছেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া যারা ইসলামের মধ্যে বিভাজন তৈরি করে ভাগ তৈরি করে ইসলামের মধ্যে বিভিন্ন দল তৈরি করে শিয়া বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে আর প্রত্যেক দল একটি কথা বলে প্রত্যেক দল তার নিজের দল নিয়ে আনন্দিত ঠিক না ঠিক আওয়ামী লীগ বলে আমার দল হক বিএনপি বলে আমার দল হক চরমনাই বলে আমার দল হক আট্টসি ফুলতুলি বেলতুলি আর যত পীর গুলো আছে আমার পীর সাহেবের মতো হক কানি পীর দুনিয়ায় আর খুঁজে পাইবা না আছে না নাই আল্লাহ বলছেন কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন প্রত্যেক দল তার মত নিয়ে আনন্দিত ঠিক না পৃথিবীতে কোন দল পাবেন না যে তার উপরে সে বলে আমি জান্নাতি তোমরা জাহান্নামি ঠিক না বা ঠিক এমন দল তো তৈরি করা ইসলামে যাবে না যাবে কেউ যদি ইসলামে দল তৈরি করে তার ঠিকানা কোথায় জুড়ে বলেন কে বলছেন তাকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ নুসলিহি জাহান্নামা ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের মধ্যে ফেলে দিবে এবার আসেন আজকে বিভিন্ন দল তৈরি হয় একজন হিন্দু পণ্ডিত সে বলে আমি হিন্দু ধর্মের বহু কিছু পড়লাম হিন্দু ধর্মে এত আনকার্টিসিয়াস ম্যাটার আছে সেখানে অভদ্র আনজেন্টালিক ম্যাটার আছে সেখানে অভদ্র অশালীন এমন সব কথা আছে যেগুলো একটাও বিশ্বাস করলে আমি ইসলামের মধ্যে থাকবো না এটা আবার আরেক হিন্দু পণ্ডিতের কাছে বলছে ওই হিন্দু পণ্ডিত বলেছে তুমি কি গ্রহণ করবা কয় আমি মুসলিম হয়ে যাব কোরআন পড়েছি বিশ্ব নবীর হাদিস পড়েছি কোথাও এমন একটা কথা পাই নাই বিশ্ব নবীকে কলঙ্কিত করা হয় কয় তুমি কোন ইসলাম গ্রহণ করবা সুন্নি করবা না শিয়া করবা সুন্নিদের মধ্যে আছে তিরিশ ভাগ আর শিয়াদের মধ্যে আছে আরো আড়াইশো ভাগ বলে নাউজুবিল্লা এক প্রকারের শিয়া সাবে শিয়া আবিদিন শিয়া মোহাম্মদ শিয়া আলী শিয়া তারপর আবদুল্লাহ ইবনে সাবাই শিয়া কতগুলো দল হলো ঠিক না আবার তুমি যদি এখন সুন্নি হও তাহলে হানাফি একদল মালিকি একদল সাফি একদল হাম্বলি একদল দেওবন্দি একদল বেরুলবি একদল আবার হানাফি যদি হও তাহলে তখন আবার আবার তরিকা চালু হয়ে যাবে তরিকা চার হ্যাঁ চিস্তিয়া সাবেরিয়া মুজাদ্দে দিয়া ঠিক না ঠিক আবার তরিকা হলে ওই তরিকার ডালায় হাজার হাজার পীর বাংলাদেশে তো এক পীরই আছে নাম কি বলবো আমি কি বলবো নামটা চর্মনায়ের পীর নাম শুনছেন না কয় বাবা একশো ছাব্বিশ তরিকা থেকে সার বাইসা বাইসা বেছে বেছে আমাদের নেওয়া হয়েছে সার কেমন আগে যেমন কলেরিয়া ডায়রিয়া ডিপথেরিয়া বদনানিয়া দৌড়াদৌড়ি হলে যেমন একটা ইঞ্জেকশনে পরে পুশ করে দেওয়া হয় ওই মোলাক্ষাসে সার হলো সব তরিককে একত্রিত করে ইঞ্জেকশন দিয়ে পুশ করে দেওয়া হয়েছে কথা কি বুঝতে পেরেছেন এর নাম দিছে মোলাক্ষাসে সার আর তিনি কি বলছেন চরমনায় পীর যেটা মরে জাহান নামে গেছে আল্লাহর জাহান নাম জাহান নাম দান করুন বলেন আমিন আল্লাহর কি দান করুন এই বাচ্চাটা ফয়জুল করিম উনি বলেছেন ফজলুল ফজলুল করিম পীর সাহেব চরমানাই তিনি বলছেন আমি যদি মাওলারে মাওলা বলে ডাক দে মাওলার আরসটা যে গরম হইয়া ফুটিয়া যাইবে বলে নাউজুবিল্লাহ এমন ওয়াজ করে না আপনাদের দেশে আছে না নাই তার নাম দিছে মুজাহিদ কমিটি যুদ্ধের জ নাই জিহাদের জ নাই মুজাহিদ কমিটি আসলে মুজাহিদ কমিটি না ওটা হলো গিবত কমিটি ঠিক না ঠিক আবার তারা আবার আবার চরমনায় পীরের মামাই যে কারিমিয়ার সাতচল্লিশ পৃষ্ঠা লেখছে কি লেখছে মনোযোগ দিয়ে শুনুন তিনি লেখছেন যে সামদাসে এক লোক গান গাচ্ছে কয় যদি ওই লোকের গান থামানো না যায় তাহলে ইসরাফিলের সিংহাই এই মুহূর্তে ফুক দিয়া দিবে তাই আমি কি করিব ওই লোককেই থামাইতে হইবে কারণ ওই লোকের সিংহায় আর ফুক দেওয়া যাইবে না বলে নাউজুবিল্লাহ পাক্কা একটা মোনাফিকি ঠিক না ঠিক এই আকিদা সে কি গায়েবের খবর জানে রাসূল বলেছেন লা ইয়ালামুল গায়ব ইল্লাল্লাহ গায়েবের মালিক আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ জানে না ওই ভণ্ডটা জানলো কিভাবে জোরে বলেন এই কথা আছে ভেদে মারফত ইয়া দেখো দা কি আছে কয় যার পীর নাই তার পীর শয়তান আছে এরকম দুনিয়াকে के हम जो चीज है हम जो चीज পীরে পিরানিকে হামসো পিরনে পিরানিকে পীর দুধের মধ্যে মাখন যেমন থাকে গো বাবা তদ্রুপ ভাই আমার পীর সাহেবের কাছে এমন মারেফত আছে যে মারেফতের চাদর দিয়ে ঢাকলে আল্লাহ আর তোমারে কোনো পার্থক্য করা যাইবে না এটা নাউজুবিল্লাহ কইবেন না এবার আসেন তরিকাপন্থী তাদেরই আরেক হুজুর হাজি আমদাদুল্লাহ মহাজের মাক্কি আশরাফ আলী থানবীর উস্তাদ যিনি জিয়াউল কুলুবের পঁচিশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন কোন লোক যখন মসজিদের মধ্যে ইল্লাল্লাহ ঠেলা আর আল্লাহ আল্লাহ করে তখন কি হয় তুমি দেখো সে মুখে মুখে আল্লাহ জিকির করে সে বাহ্যিক সুরতে মানুষ কিন্তু জিকিরের সুরতে ওইটাই হলো আল্লাহ বলে নাউজুবিল্লাহ এই দেখেন তরিকার অবস্থা বাংলাদেশের আকিদা মানে কার আকিদা মানে আবুল মুনসুর মাতুরিদির ফেকা মানে আবু হানিপার তাসাউপ মানে চার তরিকার ইমামের ঠিক না বেঠে আর আইন মানে আমেরিকার এই হলো বাংলাদেশ হেলিকপ্টারের ইঞ্জিন বিমানের দুই পাখা বট গাছের দুই ডালা মুরগির দুই পাক এই নিয়ে যা যন্ত্র হয় যা অস্ত্র হয় এটার নাম হলো দিন ইসলাম কয় দিন ইসলাম জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ আমি বলি তোদের মুখে একটা লাথি মারলাম বল তুই তোদের মতো ইসলাম মুর্দাবাদ মুর্দাবাদ তোদের মতো এরকম বেইমান মুরতাবদের ইসলামকে আল্লাহ ইসলাম বলে কবুল করে না ঠিক না ঠিক ইসলাম কোনোদিন এই ধরনের অনৈতিক আকিদাপূর্ণ কুফারদের চাইতে খারাপেরা ঠিক না ঠিক এই জন্যই ইসলামকে বিভিন্ন দলে ভাগ করা যাবে না বুঝতে পারছেন ইসলাম একটাই এই জন্য আল্লাহ বলছেন ও আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা লা তাত্তাবিউস সুবুলা আন্না হাদা সিরাতি মুস্তাকিমান আল্লাহ বলছেন এটা হলো এই ইসলাম হলো একমাত্র সরল সুজা সঠিক পথ ইসলাম ছাড়া অন্য কোনো পথকে সরল মনে করো না জ্যামিতি করছেন কোনোদিন আপনারা কি কেউ অঙ্ক করেছেন আপনারা কি বক্র রেখা চিনেন বক্র রেখা চিনছেন তো বক্র রেখায় কতগুলো দাগ থাকে আঁকা বাঁকা সামনে পেছনে ডাইনে বাঁ ঠিক না বেঠিক বক্র রেখা ঠিক না এই ইসলাম ছাড়া যেই লোক বলে আমার মোর কাছে খাটি কি আছে মোর লগে লগে আও এর লগে যাওয়া যাবে না ঠিক না বেঠিক কারণ এলো সবচেয়ে বড় মুনাফিক বরং একজন মুসলিম হক না বেঠিক তাকে মানদণ্ড হবে কোন জিনিস দিয়ে জুড়ে বলেন মা আতা কুমুর রাসূল فخذوه وما نهاكم عنه فانتهوا রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো এবং তিনি তোমাদের যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো কে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাসরের আয়াতের মধ্যে আল্লাহ এই জজল্যমান উদাহরণ টেনেছেন মুমিনের জন্য ঠিক না বে ঠিক কিন্তু এগুলো থিয়া অমুক পীর সাহেবের দড়ি ধরছে ঠিক আছে কয় আমগো হুজুর কয় লাভ দিয়ে ফাল দিয়ে জিকির করো আল্লাহ খুশি হয় বলে নাউজুবিল্লাহ এক সুন্নি তো জিকির করতে করতে লঙ্গি মাথায় উঠে গেছে ভাই কি করাস কয় আমরা আল্লাহর জিকির করি কয় এটা তো আল্লাহর জিকির না কয় আমাদের হুজুর কইছে লাভ দিয়ে ফাল দিয়ে জিকির করে আল্লাহ খুশি হয়েছে ঠিক না ঠিক এরকম তরিকা দল চালু হয়েছে কি হয় নাই এগুলোই বাংলাদেশের বর্তমান ধর্মের নাম বর্তমান ইসলামের নাম ইসলাম মানেই এখন যদি বুশ এসে বলে ইন্না দিন ইসলাম আপনারা বলবেন বেটা বুশার বাচ্চা বুশা জুতা মারতে মারতে তোর দেশ তারা করবো ঠিক না ঠিক কিন্তু যখনই চুপি একটা দাড়ি হাতের মধ্যে বেদাতি তরিকা তসবি সুবাহ সুবাহ সুবাহ দেখলে সুবাহ সুবাহ সুবাহ তখন এই লোকটা যদি কথা বলে ভালো লাগে কি লাগে না মানুষের কথা বলে লাগে কি লাগে না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যাগন্নাকা মিনাশ শাইতানি নাযকুম ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম তোমাদের মধ্যে শয়তান বৈরতা সৃষ্টি করে বাধা সৃষ্টি করে বিভিন্ন রূপ ধারণ করে তোমাদেরকে ধোঁকা দেয় হে মোমেনরা যখন তোমরা শয়তানের এই রকম মানবরূপী শয়তানের ধোঁকায় পড়বে তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিন আলামিনের কাছে আশ্রয় চাইবে একটু জোরে জোরে বলেন সুহান আল্লাহ তার কাছে আশ্রয় চাইবো বলেন কার কাছে আশ্রয় চাইবো এই আবার আল্লাহ সুরা আরাফের দুইশো চার নম্বর আয়াতে বলছেন যখন কোন আল্লাহর ইবাদতকারী তাকওয়াবান কোন মানুষকে শয়তান স্পর্শ করে তখন কাকে স্মরণ করে জুড়ে বলেন আল্লাহওয়ালা কাকে স্মরণ করে কাকে স্মরণ করে আপনারা আপনারা মনে আল্লাহর স্মরণ করেন না স্মরণ করেন বিভিন্ন নেতা নেত্রীর মডেলকে ঠিক না ঠিক বাড়িতে যায় ওই যে উষার মা আর নিচের মা মা যার ছবি হোক আপনার নেতা যার ছবি হোক ফেরাউনের ছবি হোক ওই ফেরাউনের ছবি ধরে পায়খানায় পুততে হবে ঠিক না ঠিক কারণ এই সমস্ত ছবি মূর্তি ইসলামে হালাল করেনি ঠিক না ঠিক এই ছবি মূর্তি রাখা হলো ইসলাম বিনষ্টের একটি কারণ আমাদের দেশের মেয়েরা নামাজ পড়ে কারিনা কাপড়ের একটি ছবি ঘরের মধ্যে আছে শর্ট কামিজ পরে আছে ক্যাটরিনা কায়েপের ছবি একটি দরজা জানলায় আছে কয় আল্লাহু আকবার চায়া নামাজ পড়ে আর দেয় যে আমার নায়িকা ঠিক আছে কিনা বলে নাউজুবিল্লাহ জালেক এই ধরনের ইমান এই ধরনের এই ধরনের আকিদা নিয়ে যদি কোনো মুসলিম বড় হয় তার ইসলাম টেকে না বের হয়ে যায় এই জন্য রসুল সাল্লাহ বলেছেন শোনো আলী এমন একটা সময় আসবে ইল্লা ইসলামের নামটা শুধু থাকবে কিন্তু ইসলামের আর কোনো কাজ আর বাকি থাকবে না বলেন নাউজুবিল্লাহ নামাজের নাম আছে না নাই কথা বলেন আছে না নাই নামাজের আগে পঞ্চাশ মিথ্যা কথা নামাজ শেষ করে আর বাকি পঞ্চাশটা মিথ্যা কথা কয়টা হলো আবার একজন একজন হাজি হজ করে এসেছেন তিনি তার ছেলের বউকে মার্কেটে পাঠাবেন বরকাও নাই গরুর দড়ি একটি জ্বলায় দিছে এই জন্য রসুল বলেন ইসলামি ইল্লা ইসমু শুধু নামটাই থাকবে আর কিছুই থাকবে না ঠিক না ঠিক কোরআনুল কারিমের বিধানগুলো কোরআনে থাকবে চুরি করলে হাত কাটতে হবে ডাকাতি কাটলে বিপরীত অঙ্গগুলো কাটতে হবে জাকাত ভিত্তিক সমাজ চালু করতে হবে জেনাকুরকে দর্শনের শাস্তিকে মৃত্যুদণ্ড দিতে হবে এমন আইন আমাদের দেশে আছে না নাই জুড়ে বলেন নাউজুবিল্লাহ আছে নাই তাহলে লায়াব কামিনাল ইসলামি ইল্লা ইসম নামটাই আছে ইসলামের নাম তাই কি আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া পিররিহি ওয়া শাররিহি ওয়া মুরুব্বিহি ওয়া সিত্তা উসুলিহি ওয়া আওয়ামিলিহি ওয়া বিএনপিহি আছে না নাই এলো তার কালেমা ঠিক না ঠিক আর আল্লাহর কালেমায় কোনো ভেদাভেদ আছে জুড়ে বলেন মোমেন শুধু ইলাহুকুম ইলাহু ওয়াহিদ কাকে আল্লাহ বলে إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ইন্নাল্লাদিনা কল রব্বানা যারা এই পেশি টান করে বুককে শেটান করে বলে আল্লাহ হলো আমাদের রব সুম্মস্তা কমু হাতে দাঁতে আদর্শে চিন্তায় চেতনায় বক্তৃতায় লেখনিতে দিন কায়েমের ধারায় যারা আল্লাহর বিধানকে কায়েম রাখে তারাই বলে কল রব্বানা সরে রাখো তোমাদেরকে মৃত্যুর সময় অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তা দিয়ে তোমাদেরকে বরণ করে জান্নাতে পাঠিয়ে দেব একটু জোরে বলেন সুহান আল্লাহ এবার আসেন কোরআন ইসলাম নাই এবার আল্লাহ কি বলছেন রাসুল বলছেন হাদিসটি মেসকাত শরীফের দ্বিতীয় নাম্বার খণ্ড মাদ্রাসার আলিম দুইশো আটানব্বই আটান্ন নাম্বার হাদিস এবং হাদিসটি ইমাম বাই হাকির সুয়াবুল ইমানের কিতাবুল এলেমদ্দায় এটা আনা হয়েছে এরপরে আল্লাহ রাসুল বলছেন ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমু কোরআনের নামটাই শুধু থাকবে কিন্তু কোরআন আর থাকবে না কোরআনের বাস্তবায়ন আর আছে আমাদের দেশে আমাদের দেশে এখন আর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে ওয়াজ শোনে কিন্তু যদি একটু যে বলে হুজুর একবার বলে দেন আমার ছেলে কি করবে আরো কতগুলো গরু ছাগল বসে ঠিক না বে ঠিক এই সমস্ত ওয়াজ কি চলবে এই জন্য রসুল সাল্লাহ আসলাম এই বিষয়টা জানতেন কি জানতেন না জুড়ে বলেন শুধু কি থাকবে শুধু কি থাকবে নামটাই থাকবে আর কিছু থাকবে না কোরআন ইসলামের মধ্যে কোরআনের বিধান মুখে মুখে বলা হবে বাস্তবায়ন থাকবে না যেমন আমার সরকার আইন করলো আন্তবিবাহ আইন একজন মুসলিম খ্রিস্টানরা করতে পারবে হিন্দিরও পারবে ইহুদিরও পারবে খ্রিস্টানরাও পারবে গোষ্ঠী সুদ্ধা রে বিয়ে করতে পারবে হিন্দু মুসলমান নেহি নেহি যোদা হওয়া হিন্দু মুসলমানের কোনো তফাত নাই লুঙ্গি পরো আর ধুতি পরো টুপি পরো আর টুপি ছাড়া পরো মুসলমানি করো আর মুসলমানি না করো হিন্দু মুসলমান এক হয়ে গেল বলেন নাউজুবিল্লাহ সম্প্রতি আইনটা আসছে বাংলাদেশে আর হাজার হাজার যার সন্তান তৈরি হওয়ার একটা উপায় হয়েছে আমেরিকার যদি কোনো লোকে বলে hello my dear brother what's your father's name তিনি তখন বলবেন I I don't remember what's the name of my father আর বাবার নামটা যে কি তো মনে নাই বলে নাউজুবিল্লাহ এই জন্যই বলে তারা চালু করেছে নারীর অধিকার চাই এটা কাদের কথা ওই পশ্চিমার তাহলে ইসলাম আছে এই জন্য রসুল বলেছেন খালি নামটাই আছে আবার আমাদের দেশে তো এমন নাম আছে যে মানুষ তার বাবা মার মারার জন্য হুজুর ডাই কানছে হুজুর দুয়াই ইউনুস পড়েন হুজুর কয় আগে ফু দিলে মটকা ভাঙ তো এখন মানুষ ভাঙ্গে ঠিক না ঠিক এবার হুজুর আছে হুজুরে এক লাখ বিশ হাজার বার একটা আছে না কালাম পরে তিন হাজার বার পরে এক হাজার এক লাখ বিশ হাজার কমপ্লিট হয়েছে দুইশো টাকা নিয়ে আবার বাকি বাকিতে যায় পরে বেলা লাইল নাম তো সুহানা কাইন্দি তুমি না জলে বিন মর মর মর মর ঠিক না ঠিক এগুলো চালু আছে না নাই এই জন্য রসুল বলেছেন নামটাই শুধু কোরআনের আছে আর আমলটা আছে একজন হাজি তিরিশ বছর ধরে জানাচ্ছেন মসজিদের মধ্যে জামাতে হাজির হয়েছেন রমজানের মাসে সুন্দর করে কোরআন তালাবাত শুনেন কিন্তু মিথ্যা কথা একদিনও তিনি ছাড়তে পারেন নাই ওয়ালা ইল্লা কোরআনের নামটাই আছে কার্যকরণে কিন্তু কোরআন আর কোরআনের জায়গায় আছে সংসদে কোরআন আছে তিনশো জন ইলা বসায় দিতে সংসদে কারাইন চালু করে মদের ফ্যাক্টরি দশ হাজার জেনার ফ্যাক্টরি তেত্রিশ হাজার বাংলাদেশে তেত্রিশ হাজার জেনার ঘর আছে একটু জোরে বলেন না উজুবিল্লা ওয়ালা ইয়াবকামিনাল কোরআনি ইল্লা রসম নামটাই আছে এরপরে দেখেন এটার নাম কি জোরে বলেন এটার নাম কি এবার রাসুল বলছেন যেমন একটা যুগ আসবে মাসাজিদুন আমিরাতুন অহিয়া খরাবুম মিনাল হুদা মসজিদে ঢোকার পরে বাইরে বেরোর পরে মসজিদে ঢুকে আরো বেশি গুমরা হবে বলে নাউজুবিল্লাহ আমাদের দেশে আছে না এলেমুল নামাজ কালেমা জিকির একরামন জহিন একরামুল মুসলিমের সহিনিয়ত ভাই এই দিনের এই ছটি আমল করতে পারলে ভাই জান্নাত মিলবে ভাই একটি হাতনা সব জারি করতে পারলে ভাই একশো শহীদের নেকি মিলে যাবে ভাই একটা মেসক করলে ভাই উহুদের পরিমাণ পাহাড় বরাবর সব হবে ভাই আর মূর্খরা বলে বেসক বেসক বেসক বেসক বেসক বুঝবে না বেসক মানে কি ঠিক না ঠিক এই জন্য রসুল বলছেন মাসাজিদুন আমিরাতুন আহিয়া খারাবুম মিনাল হুদা মসজিদে ঢোকার পরে মসজিদ থেকে বের হয়ে ইসলাম থেকে কি হয়ে যাবে হক কথা বললে ইমামের চাকরি চলে যায় ঠিক না ঠিক হক কথা বললে পুলিশ সোর্স র্যাব বিডিআর কুকুরের দল বিড়ালের দল সবগুলো ঠুসাঠুসি করে তার বিরুদ্ধে রিপোর্ট করে ঠিক না ঠিক প্রথমে যায় র্যাবের দল পরে যায় বিডিআরের দল পরে দুই নেত্রীর ধাক্কা ধাক্কি আছে না নাই কই দেহি এত বড় নেতাটা হইছে কে ঠিক না ঠিক ওর বর জাহান্নামে পাঠা এরকম বলে কি বলে না এই জন্য রসুল জানতেন এই কথাটা যে শুধু নাম মসজিদে ঢুকবে আর লোকগুলি কি হয়ে যাবে গুমরা হয়ে যাবে এই জন্য আল্লাহ সুবাহ সুরা তোবার একশো সাত এবং একশো আট নাম্বার আয়াতের মধ্যে মসজিদের কথা এনেছেন ওয়াল্লাদিন ওই মসজিদের মধ্যে তুমি যেও না যে মসজিদ মানুষের ক্ষতি করে ঠিক না ঠিক মদিনার নামাজ এক আর মক্কার নামাজ এক আর বাইতুল মোকারমের নামাজ হলো আরেক ঠিক না ঠিক মদিনার জিকির এক মক্কার জিকির এক আর বাইতুল মোকারমের ইল্লাল্লাহ কি একটা অবস্থা এমন কলবে ঠেলা মারে থাকলেও পারে বেরোলেও পারে আর কলিজা ছিঁড়েই যাওয়ার অবস্থা হয়ে যায় ঠিক না ঠিক মদিনার ইসলাম এক আর মক্কার আর ইসলাম এক এটাকে চলবে একটা সহজ সমীকরণ সমীকরণ করেন যে এই জিনিস মক্কা মদিনায় নাই তা ইসলামে তা ইসলামে কি যে জিনিস মক্কা মদিনায় আছে তা ইসলামে কি ইন্না মাদিনা তো খয়রুল্লাকুম বিমা কানু ইয়ালামুন বুখারী মুসলিমের বর্ণনা বিশ্বনবী বলেন মক্কা এবং মদিনাকে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা দান করে কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে সুরক্ষিত করা হবে একটু জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ কি বুঝলেন মসজিদের নববীর ফজিলত হলো এটা আর সেই মক্কা মদিনা চলে না বাইতুল মুকাররমেরটা চলে এই জন্যই বলছেন মাসাজিদুন আমিরাতুন আহুয়া খারাবুম মিনাল হুদা এবার আসেন মসজিদ চাষাবাদ করে কে মসজিদরা চাষাবাদ করে কারা আলেম ওলামা ঠিক না ঠিক মাদ্রাসা শিক্ষকতা করে কারা এই মাদ্রাসা শিক্ষা শিক্ষার মধ্যে পড়ানো হয় না ওয়াজু সে না কিতাবু সে না ধরছে বুজুর্গ হওয়া আবার বুজুর্গই কি নজর সে দিন জিন্দা হওয়া ওয়াজ দিয়ে বুজুর্গ হবে না কোরআন দিয়ে বুজুর্গ হবে না হাদিস দিয়ে বুজুর্গ হওয়া যায় না যদি তোমার হুজুর কলবের মধ্যে আসর করে তাকায় যদি তোমার হুজুর তোমার দিকে মতওয়াজ্য করে তাহলে সে দিনদার হয় বলেন না উজুবিল্লা এগুলো আগে চলতো মুশ্রিক শিয়াদের মধ্যে যে তিরিশ পারা জাহেরি আর ষাট পারা কি বাতিলি এখন মাদ্রাসায় ঢুকে গেছে এগুলো ঠিক না ঠিক সিনাই সিনাই এলেম চলে সিনাই সিনাই কি চলে এবার আসেন পরে আল্লাহ রাসুল কি বলছেন ওলামা ওহম শারন তাহাতা আদি মিসামা ওলামাহুম সাররন তাহাতা আদিম ইসলামাই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে খারাপ হলো আলেম সমাজ কে বলছেন উলামাউহুম শাররুন তাহাতা আদিমিস সামাই সবচেয়ে খারাপ কোন সমাজ চেল্লায় বলেন কোন সমাজ কে বলছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর আল্লাহ সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াক্তালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনা ওই সমস্ত লোকের মতো হয়েও না ওই সমস্ত আলেমদের মতো হয়েও না যাদের কাছে দিন পরিষ্কার হওয়ার পরও যারা দিনকে বিভিন্ন দলে বিভক্ত করেছে অখতালাফু তারপর এখতলাফ করেছে ওই সমস্ত লোকের মতো হয়েও না তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে টুকরা টুকরা করে কোন দল জুড়ে বলেন কোন কারা কোন দলের লোকেরা করে ইসলামে টুকরা টুকরা করে কারা আলেম সমাজের লোকরা ঠিক না তালাকের ফতোয়া হিল্লার ফতোয়া তাবিজের ফতোয়া সবাই বরাতের ফতোয়া কুলখানের ফতোয়া ওরসের ফতোয়া তারপরে আমেরিকার পাঁচ আটাকুল আলমের ফতোয়া পেন্টাগনের ফতোয়া দিল্লির ফতোয়া আপনার আমার মতোই টুপি দাড়ি পরনেওয়ালা আলেম আছে না নাই জুড়ে বলেন এই জন্য রসুল বলছেন ওলামা উহুম শাররুন তাহাতা আদিমি সামাই সবচাইতে খারাপ আকাশের নিচে কোন সমাজ এখন দেখেন যারা বেদাতি খানকা নিয়ে বসে আছে যারা মুসলমানদেরকে গুমরা করার জন্য চেষ্টা করছে তাদের সাথে ওই আলেমদের সাথে লোক আছে না নাই জুড়ে বলেন এরপরে রাসুল ব্যাখ্যা করছেন ফিতনা লোকজন তারা ঘিরে বসবে আমাকে কেডাই কি কয় লাঠি একটা নিয়ে মারমু ঠিক না ঠিক কথায় আছে না যুক্তি যেখানে বন্ধ কোরআন যুক্তি যেখানে অন্ধ কোরআন হাদিস বন্ধ যুক্তি যেখানে অচল লাঠি সেখানে সচল ঠিক না বেঠিক যুক্তি যেখানে বন্ধ করো নাদিস বন্ধ এই জন্য কবি নজরুল বলেছেন তাউহিদের হে চির সেবক বলে গিয়েছ তো কবির দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাউসির এদের যেমন রয়ান ওদের তেমনি মানিকে পীর তাউহিদের ওই কলা চাউলের সঙ্গে মিশে আছে পীরের ক্ষীর কে বলছেন কবি নজরুল ঠিক না ঠিক এই কবি নজরুল ওই আলেমদেরকে বলেছিলেন আনোয়ার আনোয়ার আনোয়ার হিংস্র জানোয়ার কে বলে আনোয়ার জীব ধরে টানতার লজ্জা নেই তার বলেন সুবাহান আল্লাহ আবার এই কবি নজরুল বলেছেন কিসের রে মালিকি কিসের রে হানাফি কিসের রে হাম্বলি কিসের রে শতদল তোরা তো মুসলিম নেই তো তোর কোনো আর দল বলেন সুবাহান আল্লাহ কবি নজরুলের কবিতাগুলো পড়ে দেখেন সুতরাং একজন কবি বুঝেছে একজন পাঁচটা কুকুর আলেম তিনি বুঝতে পারেন নাই কিন্তু তার কাছে কোরআন হাদিস না থাকলে দেখবেন একজন আলেমের কাছে হক কথা পৌঁছায় দিলে সে বলে যখন কোরআনে নাই হাদিসে নাই তখন মানুষের লাঠি খুঁজে যে কার হাত পায়ে টিপলে আমার পক্ষে লোক তৈরি করা যাবে ঠিক না ঠিক এই জন্য রসুল চোদ্দশো পনেরোশো বছর আগে বলেছেন বলেন না নাউজুবিল্লাহ আমার কথা কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না আমি মনে হয় আলোচনা শেষ করলে আপনাদের ভালো লাগে কারণ আপনারা খুব বিরক্ত হয়ে যাচ্ছেন কারণ আমি সত্য কথা বলছি তো কারণ জোলা থেকে বাঘ বের হয়ে গেলে তো জঙ্গল থেকে ভালো লাগে তাই না আচ্ছা এবার আমি বলছি এবার আসেন বিভিন্ন দল তৈরি করা কারীরা কোথায় যাবে এবার আসেন বিভিন্ন দল তৈরি করা রাসুল সাল্লাম নির্ণয় করে দিয়ে গেলেন যে দল তৈরিকারী লোকেদের কিন্তু এইরকম অবস্থা হবে ইসলামের মধ্যে দল কয়টা হবে জুড়ে বলেন কয়টা হবে মুক্তিপ্রাপ্ত দল কয়টা হবে কয় একশো ছাব্বিশ তারিখ আমাদের কিতাবে আছে বলেন এরকম চার মাঝে আমার কিতাবে আছে কোন কিতাবে আছে বুখারিতে আছে মুসলিমে আছে তিরমিজিতে আছে আবু দাউদের আছে নাসাইতে আছে ইবনে মাজাতে আছে না শয়তানের তরিকায় আছে বলেন কোন তরিকায় আছে এটা চেল্লায় বলেন কোন তরিকায় আছে যে জিনিস কোরআনে নাই হাদিসে নাই তা শয়তানের কাছে আছে না নাই এই জন্য আল্লাহ বলছেন ইন্না শাইতানা ইয়ানসাখু বাইনাহুম যখন তুমি ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি যখন মানুষদেরকে ভালো কাজের জন্য আদেশ দাও শয়তানরে ঘুতায় চাবি দেয় কয় তুই এটা মানিস না তুই ওটা মান ওই হুজুরদের দড়ি ধর ওই হুজুরের কাছে আছে আট রশি কিন্তু মোমেন বলে আল্লাহর কাছে আছে এক রশি বলেন সুবহান আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আলে ইমরানের 203 নম্বর আয়াত সবাই মিলে কি ধরতে বলছে সবাই মিলে কি ধরতে বলছে এক রশি তার নাম কি জোরে বলেন আল্লাহ বলতে আল্লাহর কোরআন আর রাসুল সাল্লামের হাদিস দুয়ে মিলে কয় রশি হয় জুড়ে বলেন কয় রশি হয় এক রশি হয় তাহলে ফিফটি আর ফিফটি হান্ড্রেড হলো কিনা একশো হয়ে গেল এবার হলো মিয়া ফিল মিয়া একশোতে একশো দিন কি হয়ে গেছে এজন্য আল্লাহ এই একশো একশো করে বলছেন আল্লাহমা আকমাল তো লাকুম দীনাকুম ওয়াতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আজকের দিনে অধ্যকার দিনে আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করলাম একটু চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ ইসলাম কি পরিপূর্ণ হয়েছে কি হয় নাই ইসলাম পরিপূর্ণ হয়েছে না তাহলে কোনো লোকের বারাবার কমাবার দরকার পড়ে এবার দেখেন যারা বেশিরভাগ দল করে তারা কিসের দোহাই দেয় যারা বেশিরভাগ দল করে তারা এক নাম্বার কিসের দোহাই দেয় আমি কি বলবো কি বলবো না তারা বলবে আমাদের হুজুর কি কম জানেন আমাদের মুরব্বী কি কম জানেন বাপের কাছে যা পেয়েছি দাদার কাছে যা পেয়েছি তাই মানবো বলেন নাউজুবিল্লা এটা আমি বললে মানা যাবে না কিন্তু কোরআন বললে মানা যাবে কি যাবে না এই জন্য কোরআনুল কারিমের সুরা বাকারার একশো চল্লিশ নম্বর আয়াতে বলছেন ও ইদা বাল আলফাইনা আলাইহি আছে না নাই যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন বিশ্বনবী যা পাঠিয়েছেন তোমরা কেবল তার অনুসরণ করো তখন তারা বলে আমরা কেবল আমাদের বড় আলেম বড় হুজুর আমাদের বাপ আমাদের দাদার কথা মানব একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ সূরা আরাফের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আনা যখন নবীরা তাদেরকে দাওয়াত দিয়েছে তোমরা এটা মেনো না আর এটা করো না তখন তারা বলেছে আমরা আমাদের পূর্বপুরুষ আমরা আমাদের বাপ দাদা বড় হুজুরদের কাছে যা পেয়েছি আমরা কেবল তা মানবো বলে নাউজুবিল্লা এটা জোরে কণ্ঠ করবেন না নাউজুবিল্লা না আমি আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি আমি কোনো আমি সব দলকেই বলছি যে এই দল ইসলামে নাই কথা কি বুঝতে পারছেন মুসলিমদের দল হলো একটা আল জামাত জুড়ে বলেন সুমান আল জামাত এমন একটা দল সবাই কাফের বলতে পারে আল জামাতের বাইরে যা আছে সব কাফের বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলছেন ইহুদিদের কাতার হবে একাত্তরটা খ্রিস্টানদের হবে বাহাত্তরটা